বাংলার মাটি বাংলার মাটি শুনো বন্ধু বলছি আমি তোমাদের তরে আমার কথা পৌঁছিয়ে দাও মানুষের তরে আওয়ামী কি করেছে হাসিনা কি করেছে আওয়ামী কি করেছে হাসিনা কি করেছে আল্লাহর উপর পূর্ণ আস্থা দেশ হতে মুছে দিয়েছে আল্লাহর উপর পূর্ণ আস্থা দেশ হতে মুছে দিয়েছে আওয়ামী কি করেছে হাসিনা কি করেছে আওয়ামী কি করেছে হাসিনা কি করেছে আল্লাহর উপর পূর্ণ আস্থা দেশ হতে মুছে দিয়েছে আল্লাহর উপর পূর্ণ আস্থা দেশ হতে মুছে দিয়েছে হাসিনা বা খালেদা নয় তবে আলাদা তারা এক একটি দেশের তাবেদার দেশে আছে কত কিছু তবু তারা ছুটে পিছু কেউ বা আমেরিকার কেউ ইন্ডিয়ার হাসিনা বা খালেদা নয় তবে আলাদা তারা এক একটি দেশের তাবেদার দেশে আছে কত কিছু তবু তারা ছুটে পিছু কেউ বা আমেরিকার কেউ ইন্ডিয়ার হাসিনার ক্ষমতা নেই তাতে সততা হাসিনার ক্ষমতা নেই তাতে সততা আবার ছুটিছে খালেদার পিছে খালেদা কি করেছে বিএনপি কি করেছে খালেদা কি করেছে বিএনপি কি করেছে মদের আইন পাশ করেছে নারী নীতি আইন করেছে মদের আইন পাশ করেছে নারী নীতি আইন করেছে ওদেরকে বলবো কি মুদের বা হয়েছে কি ওরা ক্ষমতা কিভাবে পায় বারবার জনগণ করে ভুল যখনই হারায় খুল তখনই বলি পাল্টা সরকার ওদেরকে বলবো কি তোদের বা হয়েছে কি ওরা ক্ষমতা কিভাবে পায় বারবার জনগণ করে ভুল যখনই হারায় খুল তখনই বলে পাল্টা সরকার সরকার পাল্টাতে আর একটা বসাতে জনগণ অতীতকে ভুলে গেছে আওয়ামী কি করেছে চোদ্দ দল কি করেছে আওয়ামী কি করেছে চোদ্দ দল কি করেছে নাস্তিকের পক্ষ নিয়ে গণহত্যা করেছে পাঁচমে মধ্যরাতে সাবলা চত্রলাল লাল করেছে পাঁচমে মধ্যরাতে সাবলা চত্রলাল লাল করেছে বিএনপির আমলে দেশে কত কি চলে জনগণ কিভাবে ভুলে যায় তাসলিমা নাস্তিক কাদিয়ানি কাফের দুটি দাবিও তারা মানে নাই বিএনপির আমলে দেশে কত কি চলে জনগণ কিভাবে ভুলে যায় তাসলিমা নাস্তিক কাদিয়ানি কাফের দুটি দাবিও তারা মানে নাই তবুও কিছু মানুষ দেখছি হারিয়ে হুশ তাদেরই পিছু ছুটছে বিএনপি কি করেছে শরিক দল কোথায় গেছে বিএনপি কি করেছে শরিক দল কোথায় গেছে সিনেমার আইন পাশ করেছে কোরআনকে লাল বই বলেছে সিনেমার আইন পাশ করেছে কোরআনকে লাল বই বলেছে একবার ভোট চাই অতীতের ক্ষমা চাই এই হলো দুদলের তামাশা তাদের শরিক দল বুঝে না ওদের চল তারা করে শুধু কিছু পাওয়ার আশা একবার ভোট চাই অতীতের ক্ষমা চাই এই হল দলের থামাশা তাদের শরিক দল বুঝে না ওদের চল তারা করে শুধু কিছু পাওয়ার আশা এটা একটু ভালো ওটা হলো জমকালো এই বল ছুটে কালে দাঁড় পিছে আওয়ামী কি করেছে চোদ্দ দল কি করেছে আওয়ামী কি করেছে চোদ্দ দল কি করেছে ইন্ডিয়ার এজেন্ট হয়ে নাস্তিকের দেশ করেছে ইন্ডিয়ার এজেন্ট হয়ে নাস্তিকের দেশ করেছে একটু সে ভালো দল নিয়ে তার দলবল কি করেছে প্রশ্ন জাগে মসজিদ রক্ষায় চার মুজাহিদ ভাই জীবন দিতে হলো মালিবাগে একটু সে ভালো দল নিয়ে তার দলবল কি করেছে প্রশ্ন জাগে মসজিদ রক্ষায় চার মুজাহিদ ভাই জীবন দিতে হলো মালিবাগে আবার সে সরকার কেন বলি দরকার যে কৌমি সনদ কেউ বাদ করেছে আওয়ামী কি করেছে হাসিনা কি করেছে আওয়ামী কি করেছে হাসিনা কি করেছে কোন ঘুমের দেশ করেছে দুর্নীতিতে শেষ করেছে কোন ঘুমের দেশ করেছে দুর্নীতিতে শেষ করেছে আর কত বলবো কতই বা লিখবো লিখে বলে যাবে না তো করা শেষ এভাবেই খেটে দিল তেতাল্লিশ বছর আমার সোনার এই বাংলাদেশ আর কত বলবো কতই বালিক লিখবো বলে যাবে না তো করা শেষ এভাবেই কেটে দিল তেতাল্লিশ বছর আমার সোনার এই বাংলাদেশ কবে লোকে বুঝবে বিপ্লব ঘটাবে সেই আশা শুধু বুকে বেঁধেছে হাসিনা কি করেছে খালেদা কি করেছে খালেদা কি করেছে হাসিনা কি করেছে দুজনে ক্ষমতা এসে ইসলাম ধ্বংস করেছে দুজনে ক্ষমতা এসে ইসলাম ধ্বংস করেছে দুজনে ক্ষমতা এসে মানুষকে ধোঁকা দিয়েছে